কারণ দাওয়াতের কাজটা অত পিচ্ছিল পথ কথা বুঝতে পেরেছেন পিচ্ছিল পথ কিভাবে দুই দিক থেকে একদিক থেকে এখানে শয়তানের কি রয়েছে বড় একটা অংশ রয়ে গিয়েছে শয়তান একটা পার্ট রয়ে গিয়েছে যখন কোনো ব্যক্তি না জেনে দাওয়াতের কাজে নিজেকে ইনভলভ করেন তখন শয়তান এসে তাকে অনেকটা বড় ধরনের আপনি বেলুন দেখেছেন না বেলুনকে যেভাবে বাতাস দিলে ফুলে যায় বাতাসের আগে বেলুনের দশা কি থাকে বেলুন দেখা যায় না তেমন কোনো অস্তিত্ব নেই কিন্তু বাতাসে বেলুন ফুলতে ফুলতে এমন পর্যায়ে ফুলে যায় তখন বেলুন এখন ফুলতেই থাকে ফুলতেই থাকে কিন্তু বেলুনের এই জ্ঞান নেই বাতাস অতিমাত্রায় যদি হয়ে যায় তাহলে কিন্তু বেলুন একেবারেই কি হয়ে যাবে শেষ হয়ে যাবে বেলুন একবারে ফুটে যাবে বেলুনের আর কোনো কাজে আসবে না এই জন্য শয়তান এখানে এই কাজটা করেন বাতাস দেওয়ার কাজটা শয়তানের কাজ বাতাস দেওয়ার কাজটা হলো শয়তানের কাজ অনেকেই জ্ঞান না নেওয়ার কারণে জ্ঞান না থাকার কারণে জ্ঞান ছাড়াই দাওয়াতের কাজের মধ্যে যখন আসেন তখন শয়তানের পাঠ এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে যেটি সেটা হলো এই দাওয়াতির ক্ষেত্রে যদি জ্ঞান না থাকে তাহলে প্রবৃত্তি আপনার নাফস সেখানে এসে দাঁড়িয়ে যায় আপনি নিজেকে মনে করে থাকেন যে আপনি অনেক কিছু মাসা আল্লাহ অনেক বন্ধুকে দেখতে পাই যে আগেই অল্প কয়েকদিন আগেই দেখা গিয়েছে যে নামাজের খবর নেই রোজার খবর নেই তারপরে হালচাল এমন খারাপ যে মানে একজন মুসলিম হিসেবে যে জীবন যাপন করার কথা সেই জীবন যাপন করেনি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে থেকে অন্যরকম মানে এক সপ্তাহ এক মাস বা চল্লিশ দিন পরে দেখা গেছে যে অনেক বড় মানে দেখা যাচ্ছে উনি অন্যদেরকে কি করতেছেন তিরস্কার করতেছেন অন্যদের ব্যাপারে কেউ মন্তব্য করতেছেন মনে হয় যেন অনেক বড় বুজুর্গ হয়ে গেলেন আর কি তার কারণ হচ্ছে এখানে সেকেন্ড পার্ট কাজ করতেছে সেটা হলো নফস কাজ করতেছে আগেরটার মধ্যে শয়তান কি করতেছে বেলুন ফুলাচ্ছে আর এখানে এসে নফস আপনার বদলে বেলুন ফুলাচ্ছে নফস আপনাকে ফুলিয়ে বড় করে দিচ্ছে আপনি অন্যদের থেকে নিজেকে অল্প কয়েকদিন আগে তো আপনি এক ধরনের ছিলেন অল্প কয়েকদিন আগে তো আল্লাহর নাফর মানছিলেন অল্প কয়েকদিন আগে তো আল্লাহ রাবুল আলমী বিধান পালন করতে পারেন নাই এখন আপনি অন্যদেরকে কেন এভাবে তুচ্ছ জ্ঞান করছেন এই কাজ শয়তান এখানে অনেক ধরনের পার্ট নফস অনেক ধরনের পার্ট নিয়ে থাকে ফলে এই দাওয়াতের মধ্যে যখন আসবে জ্ঞান ছাড়া কেউ দাওয়াতের মধ্যে আসবে তখন সে ব্যক্তি সত্যিকার নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সে দাওয়াতি কাজ করতে পারবে না দাওয়াতের মাধ্যমে পদভ্রষ্ট হয়ে যাবে দাওয়াতের মাধ্যমে প্রতারিত হয়ে যাবে দাওয়াতের মাধ্যমে প্রবঞ্চিত হয়ে যাবে মানুষ তাকে প্রতারিত করে হক থেকে তাকে বাতিলের দিকে নিয়ে যাবে তাই দাওয়াত এর বিষয়টি এখানে অনেক সেন্সিটিভ অনেক স্পর্শকাতর অনেক কঠিন বিষয় এই ময়দানটা পিচ্ছিল এই জন্য বলেছি এই পিচ্ছিল ময়দানে যদি আপনি জ্ঞান নিয়ে উপস্থিত হতে না পারেন আপনি যদি সত্যিকার আইন নিয়ে উপস্থিত হতে না পারেন তাহলে আপনি যে কোনো সময় এখানে কি হতে পারেন আপনি পড়ে যেতে পারেন যে কোনো সময় পড়ে যেতে পারেন কারণ এখানে কঠিন একটি অবস্থান এই কারণেই সমস্ত কিছুর আগে সমস্ত আমলের আগে সমস্ত কাজের আগে আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের স্থান দিয়েছেন জ্ঞানে কি করেছেন স্থান দিয়েছেন কেন জ্ঞানের স্থান এমন দেওয়া হলো এর কারণ হচ্ছে জ্ঞান যদি না থাকে তাহলে আপনি প্রবঞ্চিত হয়ে যাবেন এক পর্যায়ে গিয়ে আপনি ইবাদত করতেছেন করতেছেন হঠাৎ করে আপনি দেখতে পাবেন যে শয়তান লাহনতুল্লাহ আলাই এক সময় এসে আপনাকে বলবে যে তোমার এই তো কবুল হয়ে গেছে এখন আর তোমার নামাজ রোজার দরকার নেই তুমি এখন শুধুমাত্র মানুষদেরকে সান্ত্বনা দাও মানুষ তোমার যদি অনুসরণ করে দেখবা যে তোমার তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারবে আল্লাহ তালার কাছে তোমার বেলায়াত কবুল হয়ে গেছে আপনি তো বুঝতে পারেন না কারণ আপনার জ্ঞানের অভাবে কারণ আপনি মনে করছেন যে আহ আমার তো বড় ধরনের সার্টিফিকেট এসে গিয়েছে কিন্তু সার্টিফিকেটটা আপনাকে কে দিয়েছে সার্টিফিকেট শয়তান আপনাকে দিয়েছে এটা আপনার জানা নেই যে শয়তান যে আপনাকে সার্টিফিকেট দিয়ে শেষ পর্যন্ত আপনাকে সঠিক পথ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছে আপনি সেটা জানেন না কারণ শয়তান অনেক কৌশল শয়তানের কৌশল ভয়ঙ্কর অত্যন্ত গোপন মানে কৌশল করে থাকে যে কৌশল সম্পর্কে মানুষ অনেক দিক থেকে জ্ঞান রাখে না অনেক দিক থেকেই জ্ঞান রাখে না তাই আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দাওয়াতি কাজের মধ্যেই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম জ্ঞানকে অপরিহার্য করে দিয়েছেন জ্ঞানবিহীন দাওয়াতের কোনো সুযোগ নেই যেখানে ওয়াহির কোনো সম্ভাবনা নেই সেখানে জ্ঞানের কোনো সম্ভাবনা নেই সেখানে আপনি কিসে দাওয়াত দিবেন কোন দিকে দাওয়াত দিবেন আপনি দাওয়াত দিতে গেলে আপনি দাওয়াত তবলিকের কাজ করতে যাবেন আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন কিন্তু আপনার কাছে যদি জ্ঞান থাকে সেটা যদি ছোট্ট হয় সামান্য হয় আপনি সেটা কি করতে পারবেন দাওয়াত দিতে পারবেন